ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে শুধু নেতা নয় নীতি চাই কোরআনী শাসন চাই আহ্বান সায়খে চর্ম নাই নেতা নয় নীতি চাই কোরআনী শাসন চাই আহ্বান সায়খে চর্ম নাই নেতা নয় নীতি চাই কোরআনি শাসন চাই আহ্বানে সাইকে চর্ম নাই মন গড়া মতবাদ যাক নিপাত যাক মন গড়া মতবাদ যাক নিপাত যাক মন গড়া মতবাদ যাক নিপাত যাক কোরআনী শাসন হোক নবচেতনার ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে আজীবন সংগ্রামী মুক্তি কামী নেতা ধীরের পথে যিনি অবিচল অবিচল প্রতিবাদ প্রতিরোধে লড়াকু সৈনিক প্রভুর ভয়ে ঝরে রাখি জল ময়দানে যিনি বীর খানকায় তিনি পীর ময়দানে যিনি বীর খানকায় তিনি পীর ময়দানে যিনি বীর খানকায় তিনি বীর সিপাহ সালার তিনি দিচ্ছে ডাক তাই মন গড়া মতো বাক যাক নিপাতে যাক মন গড়া মতো বাক যাক নিপাতে যাক কোরআনী শাসন হোক নবচেতনারটা ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ফজলুল করিমের এই দেশে চলবে না নাস্তিক দালালের উৎস শয়তান জালেমকে হঠাৎই জাগবে রেজাউল করিমের বিপ্লব ফয়জুল করিম এক চেতনা ফয়জুল করিম এক চেতনা ফয়জুল করি চেতনা বাতিলের আতঙ্ক বাংলার বাদ তাই মন গড়া মতবাদ যাক নিপাতে যাক মন গড়া মতবাদ যাক নিপাতে যাক কোরআনী শাসন হোক নবচেতনার ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে শোষণের হাতিয়ার ভেঙে কর চুরমার গর্জে ওঠো হে মুজাহি মুজাহি আল্লাহ আল্লাহু আকবার ধ্বনি তোর হুঙ্কার ঘুমন্ত মুসলিম ভাঙরেনি আমাদের ইতিহাস রক্তের ইতিহাস আমাদের ইতিহাস রক্তের ইতিহাস আমাদের ইতিহাস রক্তের ইতিহাস রক্তেই কালিমা সব ভেসে যাক তাই মন গড়া মতবাদ যাক নিপাত যাক মন গড়া মতবাদ যাক নিপাত যাক কোরআনী শাসন হোক নবচেতনার ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলবে চলছেই চলবে নেতা নয় নীতি চাই কোরআনী শাসন চাই আহ্বানে সায়খে চর্ব নাই নেতা নয় নীতি চাই কোরআনী শাসন চাই আহ্বানে সায়খে চর্ব নাই নেতা নয় নীতি চাই কোরআনী শাসন চাই আহ্বানে সায়খে চর্ম নাই মন গড়া মতবাদ যাক নিপাত যাক মন গড়া মতবাদ যাক নিপাত যাক মন গড়া মতবাদ যাক নিপাত যাক কোরআনী শাসন হোক নার ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে